আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে এবং তারই বাণীর প্রতি দৃঢ় অবস্থায় তারই পথে জিহাদের উদ্দেশ্যে বের হয় আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করেছেন হয় তাকে জান্নাতে প্রবেশ করাবেন অথবা সে যে সওয়াব ও গণিমত লাভ করেছে তা সমেত তাকে ঘরে ফেরাবেন যেখান হতে সে জিহাদের উদ্দেশ্যে বের হয়েছিল